আমার চারটা পার্ট আছে ইবাদত বন্দুকি করো হালাল রিজিক উপার্জন করো বাপ মা বিবি বাচ্চার হক আদায় করো গোনা ছেড়ে দিয়ে আত্মশুদ্ধি করো নেকামলের চারটা পাঠ আছে কিন্তু এক কথা এটাকে নেকামল বলা হবে তো মৌলিকভাবে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরের জেন্দেগির কামিয়াবির জন্য এমনকি দুনিয়াতেও সুখ শান্তির জন্য ইসলাম এমন ধর্ম নয় যে এর লাভটা মৃত্যুর পরে শুরু হয় দুনিয়াতে কোনো লাভ নেই এমন নয় ইসলাম এমন ধর্ম যেটা মানলে দুনিয়াতে সে ইজ্জতের জিন্দগি শান্তির জিন্দগি মজাদার জিন্দগি ইতমেনানের জিন্দগি দুনিয়াতে পেয়ে যায় সমস্ত আল্লাহওয়ালারা নেক লোকেরা এর মিসাল উদাহরণ তো বলতেছিলাম যে ইমান সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন যে দায়িত্ব দিয়েছেন একটা হল সঠিক ইমান হাসিল করো এই একটা দায়িত্ব সঠিক ইমান কি ওলামা একরাম থেকে জানো ওটা হাসেল করো এটা একটা দায়িত্ব আর একটা দায়িত্ব হল ওই ইমানকে মজবুত করো পাকাপোক্তা করো ইমানের কথা তুমি অন্যকে বললে তোমার ইমান আল্লাহ মজবুত করে দিবেন অন্য ভাইয়ের কেসমতে হেদায়ত থাকলে সে হেদায়ত পেয়ে যাবে না থাকলে না পাবে কিন্তু যে বলবে তার ইমান মজবুত হয়ে যাবে এই জন্য কোরআনে বলা হয়েছে সবাউন আলেই হে আমার রসুল যে কাফেরদের দিলে সিলমোহর লেগে গেছে যে কাফেরদের দিলে তাদের দীর্ঘদিন ইসলামের সাথে মোকাবেলা করার দরুন সিলমোহর লেগে গেছে তারা নিজেরাই লাগাই নিছে গোমরাহের সিলমোহর ইসলামের সাথে বিরোধিতা করার দরুন নিজেই সিলমোহর লাগাইছে কেউ ডাকাতি করলো তো বলা হবে ও নিজেই জেলে গেছে পুলিশ ধরে ঢুকাই দিতে বলা হবে না ও ডাকাতি করলো কেন জানে না ডাকাতি করলেই হবে ডাকাতি করলে এই হবে সে জানে না জানে যখন করলো তো এটা বলা হবে সে নিজেই জেলে গেছে ঠিক এরকম ঠিক এরকম কিছু লোক দীর্ঘদিন রসুলের সাথে ইসলামের সাথে বিরোধিতা করতেই রয়েছে এবং সেটা জানে বুঝে জানে বুঝে তারাও বুঝতেছে রসুল সত্য নবী ইসলাম সত্য ধর্ম খুলুক ভালো করে জানে কোরআন ইহা তাক বলছে তারা তাদের ছেলেকে যদ্দুর চিনে আল্লাহ রসুলকে তার বেশি চিনে এরপরও রসুলের সাথে বিরোধিতা করছে করে অন্তরের মধ্যে সিলমোহর লাগেছে আর হেদায়ত পাবে না কিন্তু আল্লাহ রসুল তো আশা বুকে নিয়ে ওদেরকেও দাওয়াত দিচ্ছেন এইগুলোকে দাওয়াত দিচ্ছে এইখানে আল্লাহ বলতেছেন সাওয়াউন আলাইহিম এদের দাওয়াত দেন আর না দেন এদের জন্য বরাবর এদের কোনো ফায়দা হবে না তো লক্ষণীয় বিষয় বলা হয়েছে এদের কোনো ফায়দা হবে না কিন্তু আল্লাহ এই আয়াতে সুরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা এই কথা বলতেছেন না যে আপনার কোনো ফায়দা হবে না এদের যে আপনি দাওয়াত দিচ্ছেন সাওয়াউন আলহিম সাওন মানে সমান সমান বরাবর আলহিম মানে এদের জন্য এদের জন্য বরাবর আপনার দাওয়াতে তাদের কোনো লাভ হবে না কিন্তু আল্লাহ কথা বলতেছে না আপনার কোনো লাভ হবে না আপনি যে দাওয়াত দিয়ে চলছেন আপনার তো আল্লাহর নৈকট্য বাড়তে থাকবে ইমান মজবুত হতে থাকবে তো বোঝা গেল ইমানের দাওয়াত দিলে আর এক ভাইয়ের মধ্যে কি আছে আল্লাহ জানে কিন্তু আমার ইমান তো মজবুত হবে পাহাড়ের মতো মজবুত হবে পাহাড় টলতে পারে অনেক পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে হাদিসে পাওয়া যায় কিন্তু ইমানদার ইমান থেকে টলে গেছে তা হয় না তাকে আপনি কতল করতে পারেন ফাঁসি দিতে পারেন আগুনে নিক্ষেপ করতে পারেন হাজারো ঘটনা আছে করার দিয়ে দুই টুকরা করতে পারেন কিন্তু সে তার ইমানের উপরে অটল মোমেনের ইমান পাহাড় থেকে মজবুত তাকে যতভাবে পরীক্ষা করা হোক পরীক্ষা নেন কিন্তু সে ইমান ছাড়বে না ইমান ছাড়বে না এটা কখন হয় যখন সে ইমান মজবুত করার জন্য মেহনত করে ইমান সম্পর্কে একটা কাজ সহি ইমান অর্জন করা দুই নম্বর সেটাকে মজবুত করা আর তিন নম্বর দায়িত্ব ওই ইমানকে কুফুর সেরেক থেকে বাঁচানো ইমানের সাথে যেন কোন দিক দিয়ে কুফুর বা সেরেক না মেলে মিললে ইমান নষ্ট হয়ে যায় দুধকে যেমন হেফাজত করতে হয় এর মধ্যে চিনা না পড়ে সব দুধ কেটে যাবে তাহলে দুধকে যেমন হেফাজত করতে হয় তা না হলে দুধ নষ্ট হয়ে যাবে ইমান স্পর্শকাতর বিষয় একে হেফাজত করতে হয় হেফাজত করলেন না যতই পয়লা কাতারে নামাজ পড়লেন একদম পাগড়ি মাথায় দিয়ে আর প্রত্যেক বছর হজে গেলেন কিচ্ছু লাভ নেই আপনার এই পয়লা কাতারের নামাজও কোনো কাজে আসবে না হজও কোনো কাজে আসবে না ইমান খুবই সেন্সিটিভ খুবই স্পর্শকাতর একটু এদিক তদিক হলে ইমান নষ্ট হয় একটা কথা বলে দিলেন লাগামহীন এক কথাতে ইমান চলে গেল পিছনের জেন্দিগের আমল বরবাদ হয়ে গেল বিবির সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এই একটা কাজ ইমানকে কুফুর সেরেক থেকে হেফাজত করা ইমান সম্পর্কে সর্বশেষ কাজ হল শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা অনেকে আমরা বুঝি না মনে করে কি লাইলা বলে দিল সে জান্নাতে দাখিল হয়ে গেল হ্যাঁ লাইলা বলে দিয়ে তো আবার মাজারে যায় চিন্তা করে লাইলা বলে দিছে বলে যে কোথায় যায় চিন্তা করছে মাজারে তো লাইলা বাতিল হয়ে গেছে মাজারে মান্নত মানছে মাজারে দিয়ে টাকা বেলছে গাড়ি থামায় তো ইমান নষ্ট হয়ে গেছে মাজার থেকে কিছু হয় এই বিশ্বাস করলে তার ইমান নষ্ট হয়ে গেল কেন বারবার আল্লাহ আকবর বলা হয় আজানে একামতে সব জায়গায় হলে আল্লাহ আকবর তা বারবার এই জন্য বলা হয় যে আমরা সব বস্তুর থেকে হতে দেখি আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা বস্তু থেকে হইতে দেখি আসলে হয় আল্লাহর হুকুমে এখানে আল্লাহ পরীক্ষা রাখছেন এই জায়গাটার মধ্যেই পরীক্ষা দেখবেন বস্তু থেকে হইতেছে আসলে আল্লাহ থেকে হইতেছে আপনি দেখতেছেন দোকান থেকে লাভ আসবে আসলে আসমান থেকে আসতেছে না অফিস সামাই রিজকুকুম ওয়া রিজিক চাও আসমান আল্লাহ কাছে চাও ওখান থেকে রিজিক আসে দোকান থেকে আসে না আপনি তো দোকানটা দেখতেছেন আপনি তো দেখতেছেন আপনার বিবির পেটাতে বাচ্চা হইতেছে কিন্তু বাচ্চা তো আল্লাহ পায়দা করে হায়দ্রাবাদে কোনো বাচ্চা দিতে পারে না হায়দ্রাবাদের বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা নেই কোনো মানুষের ক্ষমতা নেই ভালো করে বুঝতে হবে আমরা যা দেখি বাহ্যিক দৃষ্টিতে এটা বাস্তব না এগুলো মাধ্যম আল্লাহ দুনিয়াতে মাধ্যম দ্বারা করবেন আর নিজেকে রাখছেন পর্দার আড়ালে আর আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আমি পর্দার আড়ালে আসি তোমার বিশ্বাসটা আমার উপর আনতে হবে বাহ্যিক যা দেখতেছ এইটা যদি বিশ্বাস করো তুমি মুশ্রিক তোমার মধ্যে সেরেক আছে তোমার ইমান আমার কাছে গ্রহণযোগ্য না তুমি দেখো জমিন থেকে ফসল হয় তুমি দেখতেছ চাকুরি থেকে বেতন আসে সব গলত দেখতেছ গলত দেখতেছ সব আমার পিয়ন আমার পিয়ন আমি পিয়নের মাধ্যমে পাঠাই দিচ্ছি পিয়নের দেওয়ার কি ক্ষমতা আছে পিয়নের দেওয়ার কোনো ক্ষমতা নেই পিয়ন পৌঁছাইতে পারে পিয়ন পৌঁছাইতে পারে দিতে পারে না দেওয়ার কোনো ক্ষমতা নেই আমাদের পরীক্ষাটা আল্লাহ এই জায়গায় রাখছেন আপনি যার থেকে হইতে দেখতেছেন আম গাছ থেকে আম গাছ আম হইতেছে তা আপনার বিশ্বাস আম গাছ লাগাইলে এই গাছেরই শক্তি আছে আমাকে আম দিবে গলত গাছের কোনো ক্ষমতা নেই আল্লাহ অর্ডার দিলে ওই মাটির রস ওই গাছের মধ্যে দিয়ে আম হয়ে বেরিয়ে আসবে আর এক গাছের মধ্যে দিয়ে পেঁপে হয়ে সব মূল কিন্তু একটা মাটির রস এই মাটির রসটা এক এক গাছের মধ্যে দিয়ে এক রূপ নিয়ে বেরিয়ে আসছে হ্যাঁ আপনি গাছের উপর একিন করবেন না আল্লাহর উপর একিন করবেন আল্লাহর উপর হাদিসে ক্লিয়ার আসছে মানুষ যখন ঔষধ খায় ঔষধ আল্লাহর দরবারে ফরিয়াদ করে যে আল্লাহ আমি একে রোগ মুক্তির ব্যাপারে উপকার করব না না করব আল্লাহ কাছে ফরিয়াদ করে আল্লাহ যদি ওষুধকে তাকে সেফা দেওয়ার জন্য হুকুম দেয় তো ওষুধ তার পক্ষে কাজ করে আর যদি বলে তুমি ই থাকো স্থির থাকো কিচ্ছু করো না কিচ্ছু হবে না আর কাউকে বলে উল্টা করো রোগ আরো বাড়াই দাও ওষুধ যত খাইবেন ডাক্তার একদম বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার বা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছেন চিকিৎসা কিন্তু যত ওষুধ খেতেছেন রোগ তত কি কেন ওই হাদিস ঔষধ আল্লাহকে জিজ্ঞাসা করে ঔষধ আল্লাহকে জিজ্ঞাসা করে হাদিস আসতে মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয় এক এক স্তরে যায় আর ফেরেস্তারা জিজ্ঞেস করে আল্লাহ একে আগে বাড়াবো এবং চার স্তর যখন পার হয় তো কমপ্লিট মানুষ হয় তখন রু নেই কিন্তু তখন রু আছে নাই স্ট্রাকচার তৈরি হয়ে গেছে তখন আল্লাহ বলে এর কেসমতে কি লিখবো হ্যাঁ সে রিজিক কি পরিমাণ পাবে রিজিক কি পরিমাণ পাবে তার হায়াত কত হবে হায়াত আরো রু দেওয়া হয় নাই সব ফেসাল হয়ে গেছে রিজিক আপনি কি পরিমাণ পাবেন আপনার ভিতর রু দেওয়ার আগে ফেসাল হয়ে গেছে অথচ সেই রেজেকের জন্য আমরা হারাম পথে যেতেছি লাভটা কি বাড়াইতে পারবেন রেজেক বাড়ানো যাবে হারাম পথে গেলে জামাত তরক করে দোকানদারি করলে রেজেক বাড়ানো যাবে কখনো বাড়ানো যাবে না তা যা ফয়সালা হয়েছে তাই যা ফয়সালা হয়েছে রু দেওয়ার আগে ওইটাই এরপর আল্লাহর হুকুমে রেস্তারা রূপ দেয় তো আমি বলতেছিলাম যে আল্লাহ দুনিয়াতে মাধ্যম দিয়ে কাজ করেন তিনি মাধ্যম ছাড়াও পারেন বনি ইসরায়েলকে চল্লিশ বছর লালন পালন করছেন কোন মাধ্যম ছাড়া আসমান থেকে খানা পাঠাইছেন আসমান থেকে আলো পাঠাইছেন চল্লিশ বছর শুধু দেখানোর জন্য যত আমি মাধ্যম তারা করি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু এটা মনে করো না আমি মাধ্যমের মোকাপেক্ষী মাধ্যমের মুখাপেক্ষি এটা মনে করো না ময়দানে তীর ময়দানে তীর মধ্যে বনি ইসরায়েলকে চল্লিশ বছর লালন পালন করছে কোনো মাধ্যম লাগে না তো ইমানের ব্যাপারে এই কয়টা কথা মনে করে রাখি সহি ইমান শিখতে হবে এটাকে মজবুত করতে হবে তিন নম্বর এটাকে কুফুর সেরেক থেকে বাঁচাইতে হবে চার নম্বর মৃত্যু পর্যন্ত ইমানের উপরে টাইম থাকতে হবে এক সেকেন্ডের জন্য ইমান থেকে আলাদা হওয়া যাবে না যে সেকেন্ড আমি ইমানদার না নিরপেক্ষ এই সেকেন্ড আমি নিরপেক্ষ সবসময় আপনাকে ইমানের পক্ষে থাকতে হবে মুসলমানের তো কোনো নিরপেক্ষ নেই সবসময় তাকে ইমানের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে নিরপেক্ষ ইসলামে মোনাফেককে বলা হয় মুসলমানদের সাথেও আছে কাফারদের সাথেও আছে ওদের সাথে তাল রাখে এদের সাথে তাল রাখে ওরা মনে করে আমাদের লোক এরা মনে করে আমাদের লোক নিরপেক্ষ দুনো পক্ষে আছে এটা হলো গলত জিনিস সেকে মোনাফেকি বলা হয় তো ইমানের ব্যাপারে চারটা কাজ মৃত্যু পর্যন্ত ইমানের ব্যাপারে কায়েম থাকতে হবে এই জন্য বলা হচ্ছে ইন্নাল্লাদিন কল রব্বুন আল্লাহর পর ইমান আনছে এরপরে ইমানের পরে কায়েম রয়েছে মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে চারটে কাজ তো গত জমা আমি যে পয়েন্টটা বলতেছিলাম তা আমাদের সমাজে বেশ কিছু জিনিস ছড়াই সেটাই আছে যেগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমানকে কুফুর সেরেক থেকে বাঁচানো যায় না যেমন একটা জিনিস আমরা প্রায় বলে থাকি যখনই কাউকে দিনের দাওয়াত দেওয়া হয় আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ রাস্তায় সময় লাগান যান বাঁচানো তো ফরজ তখন আমি যদি যাই তো আমার পয়সা থেকে আসবে আমি কি খাবো আমার ছেলে পেলে কি খাবে এই কথা বলে দিনের কাজ করতে অপারগতা প্রকাশ করা অথচ আমি যে আয়াতটা বললাম এই আয়াতে বলা হয়েছে তুমি নিজে এবং তোমার পরিবারের যান বাঁচাও জাহান্নাম থেকে জাহান্নাম থেকে ইয়া وقوا أنفسكم وأهليكم نارا নারা মানে জাহান্নাম আপনি এই অর্থ করে ওই অর্থটা তো অস্বীকার করে দিলেন আপনাকে আমাকে কেউ জাহান নামতে বাঁচার জন্য ইমানই মেহনতের দাওয়াত দিল আপনি আর এক ফতোয়া দিয়ে ওটা অস্বীকার করলেন আপনি ফতোয়া দিচ্ছেন আপনার সাথে বেরোবো আমি চিল্লাই তা আমি খাবো কি আমার বিবি খাবে কি এটা করে ওটা অস্বীকার করতেছে গলত কথা গলত কথা আজকে আপনার শারীরিক রোগ ব্যাধি হলে আপনি চিকিৎসার জন্য যাইতেন না তখন তো কেউ বলতো না যান বাঁচানো ভালো তুমি যেইবার চিকিৎসা করতে হ্যাঁ তোমার বিবেকে কে দেখবে তোমার সন্তানকে কে দেখবে কেউ তো বলতো না রুহানি চিকিৎসার জন্য গেলে এই আপত্তি তোলা হয় তোমার বিবিকে কে দেখবে ছেলেকে কে দেখবে আর শারীরিক চিকিৎসার জন্য গেলে কোনো আপত্তি নেই আরো বিবি তাড়াতাড়ি পাঠাই দেয় তাড়াতাড়ি যাও চিকিৎসা হয়ে আস দিনই বুঝ নেই আমাদের আরো মারাত্মক কথা আমার কাছে প্রচুর স্কুল কলেজের ছেলে পেলে সম্পর্ক রাখে দিনই ব্যাপারে সম্পর্ক রাখে পরামর্শ নেয় কেউ মৌখিক কেউ লিখিত বর্তমান জামানার ঢাকা শহরের যত কলেজ ভার্সিটি আছে সম্ভবত কোনটাই বাকি নেই যেখানে ছাত্র আমার কাছে যায় না এরা যে একটা সমস্যা আমার কাছে তুলে ধরে এক একজন একরকম এদের বাপ মাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ছেলে মেয়েকে জাহান নাম থেকে বাঁচাও তোমার ছেলে মেয়েকে জাহান নামতে বাঁচাও বাপ এই দায়িত্ব পালন করে নাই এই দায়িত্ব পালন করে নাই এই জন্য বুজুর্গার দিন একটা কথা বলেন যে লোকেরা এটা চিন্তা করে যে আমি মরে গেলে আমার ছেলের কি অবস্থা হবে প্রত্যেকে খাবে কি করবে প্রত্যেকটা মানুষ এতটুক চিন্তা করে যে আমার মৃত্যুর পরে আমার ছেলের কি ব্যবস্থা হবে এটুক চিন্তা করে কিন্তু এইটা চিন্তা করে না আমার ছেলে যখন মারা যাবে তখন তার কি অবস্থা হবে আমি মরে গেলে আমার ছেলে কি খাবে এই চিন্তা আছে কিন্তু আমার ছেলে মরে গেলে তার কবরে কি হবে হাসরে কি হবে সে জবধি করতে পারবে কিনা এই ফিকিরটা অধিকাংশ বাপ মায়ের মাথার মধ্যে নেই আমার কাছে কলেজ ভার্সিটির ছেলে পেলে যায় আমি এদের কথা দ্বারা এই কথাটা ক্লিয়ার বুঝতে পারছি ক্লিয়ার তারা আমাকে বলে হুজুর আমি দাড়ি রাখতে চাই আমার বাপে অনুমতি দেয় না কেউ বলছে আমাকে পেটাই করছে দাঁড়িয়ে রাখছি রাখার কথা বলছি বলে আমাকে মারছে কেউ শূন্যতি লেবাস করতে চায় কলেজে পড়বে শূন্যতি লেবাস নিয়ে বাপ মা রাজি নেই বাপ মা রাজি নেই কেউ বলে আমি যৌতুক ছাড়া বিয়ে করবো সুন্নত তরিকায় বাপ মারা যিনি কারে তোর আমি এত টাকা ব্যয় করে পড়াইলাম তুই যৌতুক ছাড়া বিয়ে করবি তা আমার টাকাটা কে দিবে এর টাকাটা মেয়ের বাপের থেকে উসুল করতে হবে মেয়ের বাপ মস্ত বড় গোনায় কবিরা করছে মেয়ের জন্ম দিয়ে মনে হয় গোনায় কবিরা করছে তাহলে মেয়ে যার কাছে বিয়ে দিবে এই ছেলে ছেলেকে তার পড়ার সমস্ত খরচ দিতে হবে নাওজুবিল্লাহ এরা আমাকে শোনাইছে দাড়ি রাখতে দিবে না শূন্যতে লেবাস করতে দিবে না যৌতুক ছাড়া বিবাহ করতে দিবে না অনেক ছেলে বিবাহ করতে চায় মেয়েদের সাথে একসাথে ক্লাস করতে হয় এখন তো আমার দেশের কলেজ ভার্সিটি এটা লন্ডন আমেরিকার মতো হয়ে গেছে আপনারা মুরব্বী ছেড়ে নেই আপনাদের কল্পনার বাইরে আপনারা অনেকে কলেজে পড়ছে তখন মেয়েরা যে শালীনতার সাথে আসত ওই পরিবেশ এখন আর নেই এখন কলেজ ভার্সিটির এরিয়াগুলো এটা আপনি লন্ডনের একটা অংশ মনে করতে পারেন বা আমেরিকার একটা অংশ মনে করতে পারেন আর ব্যাখ্যা করলাম না এর থেকে আগে বাড়া ঠিক না এই পরিবেশে সেই মান বাঁচাবে কিভাবে এই পরিবেশে আপনার ছেলে মান বাঁচাবে কিভাবে তো সে বিবাহ করতে চায় বাপ মা রাজি নেই ছেলে প্রস্তাব দেয় যে আপনাদের পয়সা লাগবে না আমি টিউশনি করে বউরে খরচ দিব আপনার শুধু রাজি হন রাজি নেই না আগে পড়াশোনা করবি চাকরি বাকরি নিবি তারপরে বিবাহ তাহলে এতদিন সে নিজেকে গোনার থেকে বাঁচাবে কেমনে মেয়েদের সাথে ওঠা বসা করে তার চোখের হেফাজত করবে কেমনে দিল ও দিমাগের হেফাজত কিভাবে করবে এইভাবে প্রত্যেকটা ছেলে তার বাপ মাকে নিয়ে মহা সমস্যা আছে আল্লাহর পথে চলার জন্য মেইন অন্তরায় তার বাপ মা ইবলিশ না ইবলিশ তাকে বাধা দিতে পারতেছে না কিন্তু বাধা কে দিচ্ছে যে বাপমার দায়িত্ব ছিল এই ছেলে পেলেকে জাহান নামতে বাঁচানো আল্লাহ রাস্তায় চালানো এলমে দিন শিক্ষা দেওয়া ইমান শিক্ষা দেওয়া বাপমার দায়িত্ব ছিল এই দায়িত্ব তো পালন করেই নাই ছেলে আমার বয়ান শুনে নিজে উদ্যোগী হয়েছে জাহান নামতে বাঁচানোর জন্য এইখানে তারা বাধা দিচ্ছে ইবলিসের দায়িত্বটা বাপ মা কান্দে নিছে তোর আর ইবলিস লাগবে না আমরাই যথেষ্ট ইবলিস আছে কোন অবস্থা বলতেছেন আমি আপনারা তো দুনিয়ার হালাত জানেন না কিন্তু আমার কাছে এই গুলো আসতেছে আমি মুফতি হিসেবে সব শ্রেণীর লোক আমার কাছে আসে দুনিয়ার অবস্থা আমার জানা হয়ে যায় এই হল বাপমার অবস্থা বর্তমান জামানার ছেলে দিনদার হইতে চায় বাপমা দিনদার হইতে রাজি নেই তাদের বিশ্বাস তুই আগের থেকে মোল্লাগিরি করলে কেউ মেয়েও দিবে না চাকরিও দিবে না হ্যাঁ কোন সম্মানও পাবি না এই বিশ্বাস যেহেতু ইমান শেখে নাই বাপমা ইমান শেখে নাই ইমানে কোনো মেহনত নেই বস্তুবাদী এই জন্য সে ছেলেকে দিনদার বানাইতে রাজি নেই আমাদের সমাজের বিরাট গল তাকিদা ছেলে দিনদার হলে সে চাকরি পাবে না সম্মান পাবে না মেয়ে পাবে না বহুত বড় গল তাকিদা সে আরো দিনদার মেয়ে পাবে সে তো দিনদার হয় দাড়িওয়ালা হয় তো তার কাছে ওইরকম আল্লাহ মেয়ে আসবে আর সে যদি বাজারি হয় তো বাজারি মেয়ে আসবে কোরআন বলে দিচ্ছে অল খবিসা তলিল খবিসিন অল খবিসা তলিল খবিসিন খবিস মেয়ে খবিস ছেলের জন্য বরাদ্দ করছে আল্লাহ আর পাক পবিত্র মেয়ে পাক পবিত্র ছেলের জন্য বরাদ্দ করছে ছেলে সারা দুনিয়ায় বেহুদাগিরি করে বাড়বে আর আল্লাহ তার একটা দেশের হুর দিয়ে দেবে আল্লাহ এরকম ফয়সলা করেন হুর পাইতে হলে আপনাকে সেরকম পাক পবিত্র জীবন যাপন করতে হবে তো এই একটা কথা আমাদের জেনে রাখতে হবে যে আমরা আমার মৃত্যুর পরে ছেলে কি খাবে এই চিন্তা করি কিন্তু ছেলের মৃত্যুর পরে তার কি অবস্থা হবে এই চিন্তা নেই আমাদের মাথার মধ্যে নেই এটা নিজেও বুঝতে হবে বন্ধু বান্ধবকে বোঝাইতে হবে ছেলেকে দিনের দিকে আগে বাড়াও ছেলে আল্লাহ হয়ে গেলে তোমার আখের তো সম্পদ হবে ছেলে জাহান নামে গেলে তোমাকে সাথে করে নিয়ে যাবে ছেলে যদি জাহান নামে যায় তো বাপ মাকে রেখে যাবে না পরিষ্কার বলবে রব্বানা সাদাতানা ওয়া কুবারানা আল্লাহ আমি আমরা মুরব্বীদেরকে মানছিলাম তারা আমাদেরকে গুমরাহের রাস্তায় দিয়ে দিছিল গুমরাহের রাস্তা যেখানে কোনো এলেম কালাম নেই ইমান শিখানো হয় না ইমান শিখানো হয় না দুনিয়ার মোহ নিষেধ করা হয়েছে ওইটাকে তাজা করা হয় কোরআন যে দুনিয়ার মোহ নিষেধ করা হয়েছে আর ইংরেজদের সিলেবাসে ওটাকে আরো কি করা হয় উন্নতি প্রগতির নামে ওটাকে তাজা করা হয় ইংরেজদের সিলেবাসটা সম্পূর্ণ কোরআন সন্ন্যাস সাথে সংঘর্ষ করে তাহলে এই আকিদা আমাদের পরিহার করতে হবে ছেলে দিনদার হলে সে বেকার হয়ে গেল গলত আকিদা ছেলে দিনদার হলে আল্লাহ তার বন্ধু হয়ে গেল আর আল্লাহ তার বন্ধু হয়ে গেল সে দুনিয়াতে কবরে সব জায়গায় কামিয়ে হবে এই একটা বিষয় দ্বিতীয় বিষয় এটা আমাদের জমানায় খুব আওয়াজ চলতেছে এই আওয়াজটা পয়লা তুলছিল তসলিমা নাসরিন সে বলছিল কোরআন শরীফের চতুর্থ পাড়া সুরায় নিসা সুরায় নিসা এর এগারো নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন যে কারোর ইন্তেকাল হয়ে গেলে তার সম্পত্তি থেকে লিজাকারে মিসলু হাজদিল উনসাইন মেয়েরা যা পাবে ছেলেরা তার ডবল পাবে সুরায় নিসা চতুর্থ পাড়া এগারো নম্বর আয়াত তো সে বলে গেছিল যে কোরআনের এই আয়াতটা সংশোধন করতে হবে এটা নাকি ঠিক হয়নি এটা নাকি নাউজুবিল্লাহ মেয়েদের উপরে অবিচার করা হয়েছে দলিল কি সে দলিল দিল যে ছেলেরও মুখ আছে মেয়েরও মুখ আছে তাহলে মেয়েকে কম দেওয়া হবে কেন তার যুক্তি দেখেন ছেলেরও মুখ আছে খাইতে হয় মেয়েরও তো খাইতে হয় তাহলে কম দিলে কোথায় খাবে ছেলেরও কাপড় চোপড় পরতে হয় মেয়েরও পড়তে হয় তাহলে কম দিলে হবে কেন ছেলেরও চিকিৎসা করতে হয় মেয়েরও চিকিৎসা করতে হয় তাহলে কম দিলে হবে কেন এলো তার যুক্তি কাদের সে কোরআন সংশোধনের দাবি জানাইছে দাবি জানায় এই দেশের থেকেই আউট হ্যাঁ, হয়ে গেছে কোরআন সংশোধন করতে যে নিজেই সংশোধন হয়ে গেছে আল্লাহ হেদায়ত নসিব করুক এখন সে তো চলে গেছে তার অনেক উন্মত রেখে গেছে এই দেশে একজন মহিলা এমপি আমি নাম বলবো না উনি বললেন যে আমি সুরায় নিসার এগারো নম্বর আয়াত সংশোধনের কোরআন সংশোধন করতে হবে এটা আমি বলবো না ওই মহিলা এমপি বলছে এটা উনি বলবেন তো কি করতে হবে তবে উনি বললেন আমি পুরা কোরআন পড়ে দেখছি যদি মহিলাদেরকে ছেলেদের সমান দেওয়া হয় তাহলে গোনা হবে এমন কথা তো কোথাও লেখা নেই উনি কোরআন সংশোধন করতে তা বলে না উনি বলতে যদি সমান দেওয়া হয় তাহলে দশটা কোথায় তাহলে এতে যে গোনা হবে এরকম কোন আয়াত উনি পুরা কোরআন শরীফে কোথাও দেখতে পাননি আল্লাহ ভালো জানে উনি কোরআন পড়তে জানে কিনা কোরআন পড়তে তার জানলে তার এনপিটি দাঁড়াইতো না মনে হয় তো উনি পুরা কোরআন শরীফ পড়ছেন পড়ে সমান দিলে গোনা হবে বলে উনি পান নাই অথচ ওই দেয়াতে আছে এই কথা ওই আয়াতের শেষে আছে তিলকা হুদুদুল্লাহ আল্লাহ মেয়েরাজ বন্টন করলেন ও শেষে বলে দিচ্ছেন এগুলো আল্লাহর সীমারেখা আল্লাহর সীমারেখা খবরদার তোমরা এগুলো হ্যাঁ, লঙ্ঘন করো না বেশ কম করো না আমি যে আইন করছি বেশ কম করো না এগুলো যে বেশ কম করবে আমি তার জন্য নাম প্রস্তুত করে রাখছি তো ওই আয়তের শেষেতেই কথাটা আছে তাহলে সে কেমনে বলবে পুরা কোরআনে কথা পাওয়া যাইতেছে না যে মেয়েকে সামান দিলে গুণা হবে এই কথা তো কোথাও নেই ওই আয়তে শেষে তো আছে তিলকা হুদুদুল্লাহ এই অর্থ আল্লাহ যেটা সীমারেখা নাহলে এ পর্যন্ত বসে আমি যে ভাগ করলাম তোমার বুঝে আসুক বা না আসুক এইভাবে করো কারণ তোমার মৃত্যুর পরে কে তোমার বেশি কাজে আসবে তুমি জানো না আমি জানি তুমি মনে করছো যে এরে বেশি দিয়ে গেলে আমার কাজ হবে হয়তো বেশি বেড়ে বেশি দিয়ে গেলে কিচ্ছু কাজ হবে না ও মদ খেয়ে উড়াইবে সব আর যারা করে দিয়ে গেলেন সে আপনার জন্য আল্লাহ কাছে কাঁদতেছে কিন্তু দান খরচ যে করবে আপনি তো আর দেন নাই মানে উপকার তুমি জানো না তোমার মৃত্যুর পরে কে তোমার জন্য কানবে কে তোমার জন্য দান খরচ করে করবে তুমি জানো না আমি আল্লাহ জানি আমি ওটা খেয়াল রেখে এটা করছি তুমি এটা মানো তো উনি তসলিম নাসলিমের কথাটাই বললেন একটু পলিশ করে যাতে আবার দেশ ছাড়তে না হয় এই জন্য পলিশ করে বললেন আর কি কিন্তু এটা তো একই কথা হল এই ধরনের কথা আমাদের সমাজে সরাই সরাই দেওয়া হয়েছে এনজিওদের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে এনজিও আছে দ্রাক আশা টাশা কি কি আছে এদের পক্ষ থেকে সরাই দেওয়া হয়েছে আমাদের মেয়েদেরকে বোঝানো হয়েছে কোরআন তোমাদের অবিচার করছে আমরা তোমাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আসছি আল্লাহ অবিচার করছে আমরা এনজিও কায়েম করছি তোমাদের অধিকার ফেরাই দেওয়ার জন্য আমাদের মেয়েরা বোকার মতো ওটা বিশ্বাস করতেছে আমাদের মেয়েরা বোকার মতো ওটা কি করতেছে কেন বিশ্বাস করতেছে আপনি আমি আমাদের মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান দান করি নাই যে তারা এনজিওদের এই কথাটার জব দিবে তসলিমা নাসরিন এই কথার জব দিবে এইটুক এলেম আমরা আমাদের মেয়েদেরকে দেই নাই একথা ঠিক ছেলেদেরকে ডবল দিয়েছে কিন্তু ছেলের পরে কি দায়িত্ব দিছে এটাও তো দেখতে হবে বালে ঘর পরে ছেলে বালে ঘর পরে বাপের কোনো দায়িত্ব নেই তার খাওয়ার খরচ পড়ার খরচ তার দায়িত্বে সমস্ত খরচ তার দায়িত্বে বালে ঘর পরে চোদ্দ বছরে বালেক হয়ে যায় বিবাহ করবে বিবির সমস্ত খরচ তার উপরে সন্তানাদি হবে সন্তানের লালন পালন সব খরচ তার উপর তার বাপ মা যদি অসচ্ছল হয় তাদের খাওয়া পড়ার খরচ ছেলের উপরে মেয়ের উপর না ছেলেকে দিল তো ডবল খরচ কয়টা চারটা নিজের খরচ বিবির খরচ সন্তানাদির খরচ পিতা মাতা অসচ্ছল হলে তাদের খরচ দেখে মামুলি মনে করেন না এই যে ছেলে মেয়ের খরচ করলাম ছেলে বিয়ে দিতে কত খরচ মেয়ে বিয়ে দিতে কত খরচ আত্মীয় স্বজন কি পরিমাণ বাড়বে ক্যালকুলেশন করলে তো বিরাট হিসাব বেড়ে আসবে যারা ছেলে মেয়ে বিয়ে দেন না তারা তো হিসাব এখন বুঝবেন না এই চারটার মধ্যে আবার কয়টা আছে মৌলিক ভাবে চারটা খরচ তাকে দেওয়া হয়েছে দুই ভাগ আসেন মেয়ে মেয়েকে বালে হওয়া পর্যন্ত খরচ দেওয়া না বাপের দায়িত্ব বিবাহ হওয়া পর্যন্ত খরচ বহন করতে হবে মেয়ের বিবাহ হওয়া পর্যন্ত সমস্ত খরচের দায় দায়িত্ব কার উপরে বাপের উপরে যখন বিবাহ দিল তখন তার দায় দায়িত্ব কার উপর চলে গেল তখন বাপের মাতবাড়ি শেষ আমাদের অনেক বাপ কিন্তু এটা জানি না বিবাহের পরও মেয়ের উপরে দখল দেই এটা মানতে হবে না মানলে মেয়ে দিব না অনেক কথা অথচ বিবাহ দেওয়ার পরে শরিয়াতের দৃষ্টিতে এখতিয়ারটা কার হয়ে যায় স্বামীর হয়ে যায় জুলুম করলে সেটা ভিন্ন কথা যে আপনার মেয়ের উপরে জুলুম অত্যাচার করে তার বিচার আছে জুলুম অত্যাচার করতেছে না তখন আপনার কথা চলবে না শরিয়াতে তার স্বামীর কথা চলবে এটা হলো সরিয়াত কারণ বিবাহ আগ পর্যন্ত বাপের দায়িত্ব বিবাহটা নিয়ে মরা পর্যন্ত কার দায়িত্ব স্বামীর দায়িত্ব স্বামী মরে গেলে স্বামীর মেয়েরা মেরাজ পাবে ছেলেবেলা দেখবে তখন ছেলেদের দায়িত্ব স্বামী মারাও যায় ছেলেরা বাপ মাকে মাকে দেখবে অর্থাৎ পুরা জীবনের কোন একটা ধাপে মেয়েকে বলা হয় নাই তো তোমার খরচ তোমার দায়িত্বে অন্য কারণটা তো তারপর দেওয়াই হয় নাই তারটাও তার উপরে দেওয়া হয় নাই তার নিজের খরচও তাকে তার দায়িত্বে দেওয়া হয় নাই এত সত্য সে ভাইয়ের অর্ধেক পাইতেছে ভাইজা পাইতেছে তার অর্ধেক পাইতেছে এখন আপনি হিসাব করেন তার দায়িত্বে চারটে খরচ দুই গুণ পাইল এর দায়িত্বে কোনো খরচ দেওয়া হয় নাই তারপর সে এক গুণ পাইল এটা কি কম পাইল না বেশি পাইল খরচের কোনো দায়িত্ব নাই মহিলাদের উপরে কোন আলম থেকে জিজ্ঞেস করে আসেন আমার কথা বুঝে না আসলে অন্য আলেমদের কাছে যাইবেন আমি ঠিক বলছি না গলত বলছি কোন দায়িত্ব দেওয়া হয়নি এক ভাগ দেওয়া হয়েছে তো বেশি না কম দেওয়া হলো যদি আপনার আমার মেয়ে এই কথাটা জানতো তাহলে এনজিওদের কথা বিশ্বাস করতো তো কোরআন তোমাদের ঠকাইছে কোরআন তো জিতাইছে কোনো খরচ নেই তাও এক ভাগ দিতে যাও হস করো উমরা করো বরং উল্টা আপত্তি হবে উল্টা প্রশ্ন হবে যে এক ভাগ কেন দিল কোন খরচ যখন নেই একে এক ভাগ দেওয়া হলো কেন এই এক ভাগ ছেলেকে দেওয়ার দরকার চারটে খরচ পাইছে দুই ভাগ এই এক ভাগ কারো দেওয়া দরকার ছিল ছেলেকে এই প্রশ্ন কেউ করতে পারে তার জবাবেই এই এক ভাগ আল্লাহ তালা হ্যাঁ, তাকে ইন্স্যুরেন্স বলেন বিমা বলেন বিমা হিসেবে দিয়ে রাখে যদি কোনো দুর্ঘটনা ঘটে স্বামী মারা যায় ওদিক দিয়ে বাপও নেই দুনিয়াতে স্বামীও নেই হঠাৎ করে এখন এতিম বাচ্চা কাছে নেই কি করবে তাদের হাতে একটা সম্পদ থাকলো সে অন্তত এটা দিয়ে কি করতে পারবে হ্যাঁ এক দিতে পারবে এটা ইন্স্যুরেন্স হিসেবে খোদা ইন্স্যুরেন্স হিসেবে মহিলাদের হাতে এই টাকাটা রেখে দেওয়া হয়েছে কোন সময় যদি কাজে লাগে তো কাজে লাগাইবা তা নাহলে দিনই কাজে ব্যয় করবা হজ করবা ওমরা করবা মসজিদ মাসে দান করবা বাপ মারে কিছু হাতিয়া দিবা স্বামীর কিছু হাতিয়া দিবা তার খরচের দায়িত্ব নেই খরচের দায়িত্ব নেই এখন একটা প্রশ্ন ছেলে চারটে খরচের দায়িত্ব দুই ভাগ পাইল আর দুই ভাগ কোথায় পাবে আর দুই ভাগ থেকে আনবে শরীয়তের পক্ষতের জব তাকে শরীরে আল্লাহ শক্তি দিচ্ছেন তাকে শরীরে শক্তি দিচ্ছেন ব্যবসা করার মতো বুদ্ধি বিবেচনা দিচ্ছেন চাকরি করার মতো বুদ্ধি বিবেচনা দিচ্ছেন সে চাকরি বাকরি করে বা জমিনে মেহনত করে বা ব্যবসা করে ওই দুই ভাগ সে কি করবে নিজে অর্জন করে তো চার ভাগ হয়ে গেল কিন্তু এটা মহিলারা পারবে না রুজি রোজগার করতে গেলে দৌড়দৌড়ি করতে হয় এখানে সেখানে যাইতে হয় <coughs> বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতে হয় চায়না যাইতে হয় মালের অর্ডার দিতে এইগুলো মহিলারা পারবে মহিলারা একা একা এভাবে দৌড়দৌড়ি করতে পারবে এটা করলে তো এটা খুঁজি পাওয়া যাবে না কোথায় না উদাহ হয়ে গেছে পর্দা ফরজ তাদের একা একা চলাফেরা করলে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা ও নিজে উদাহ হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন এই জন্য তাদেরকে আল্লাহ তালা রুজি রোজগার করার দায়িত্বই দেয়নি পুরুষকে বসে তোমার শরীরে শক্তি ব্যয় করে ওই দুই ভাগের রিজিক অর্জন করো আর মহিলাকে বসে তোমার শরীরে শক্তি দিচ্ছি আমি কিন্তু সেই শক্তিটা কি কাজের জন্য সেই শক্তিটা সন্তানের দেহ তৈরি করার জন্য পুরুষের মহিলাদের গায়ে শক্তি আছে এই শক্তিটাও তাকে ক্ষয় করতে হবে মিন্সের জন্য শরীরের শক্তি ক্ষয় হবে বাচ্চাকে নয় মাস পেটে রাখবে এই বাচ্চা বড় হবে কি খেয়ে মায়ের শরীর থেকে ভিটামিন ক্যালসিয়াম রক্ত এগুলোই নাভি দিয়ে বাচ্চা শরীরে দিবে এতে কি মায়ের শক্তি ক্ষয় হইতেছে না তারা সন্তান যখন সে ভূমিষ্ঠ করতেছে কঠিন জিনিস এটা কোন পুরুষ কোনদিন বুঝবে না এটা তো আজরাইলের সাথে সাক্ষাতের কাছাকাছি জিনিস মহিলাদের জন্য সন্তান প্রসব তা সাথে সাক্ষাতের কাছাকাছি একটা জিনিস বহু মহিলা মারাও যায় আল্লাহ তাদেরকে শহীদে মৃত্যু দান করেন এতে কি শরীরে শক্তি ক্ষয় না আপনার এক বছর যা কষ্ট হবে পরে দুই ঘন্টা তাতে বেশি কষ্ট হবে এরপরে এই সন্তানকে দুই বছর দুধ খাওয়াইতে হবে নিজে ভিজা জায়গায় থেকে এই বাচ্চাকে শুকনো জায়গায় রাখতে হবে ঠান্ডা না লাগে এতে কষ্ট হয় না তো মহিলাদেরকে শক্তি দিছে উপার্জনের জন্য না এই বাচ্চা লাল পালনের জন্য দুধ খাওয়াইতে তার শরীর ক্ষয় হয় না পুরুষদের যে পরিমাণ শক্তি ক্ষয় হয় এদের বাচ্চা লালন পালন করতে যায় তার থেকে বেশি শরীর ক্ষয় হয় বেশি শরীর ক্ষয় হয় এদের কাজে আল্লাহ প্রত্যেকের দায়িত্ব দিতে তোমার শক্তি এই কাজের জন্য পুরুষের শক্তি উপার্জনের জন্য মহিলা শক্তি মানব তৈরির জন্য এখন যারা এই স্লোগান দিচ্ছে যে নারীদেরকে চাকরিতে সমান অধিকার দিতে হবে হ্যাঁ নারীদের কি করতে হবে হ্যাঁ তাদের স্বাধীনতা দিতে হবে তসলিমা নাসিন বলে গেছিল হ্যাঁ যে জরায়ুর স্বাধীনতা দিতে হবে এগুলো বলে গেছে তারা চাকরি করতেছে এক ধরনের পুরুষ তারা মহিলাদেরকে চাকরিতে আনতে চায় সমস্ত কাজে হ্যাঁ, মহিলাদেরকে শরিক করতে চায় এটার নাম দিয়েছে নারী স্বাধীনতা হ্যাঁ নারীর মুক্তি কামনা মহিলাদেরকে চাকরিতে আনা মহিলারা উড়ুজাহাজ চালাবে তারাও বিল্ডিং বানাইবে তারাও গাড়ি চালাইবে তারা সব কিছু করবে এটার নাম হলো নারী স্বাধীনতা এখন আপনি একজন দিনদার লোক হিসেবে চেষ্টা চিন্তা করেন তো স্বাধীনতা হলো না আরব তাকে বিপদে ফেলা হলো আল্লাহ তাদেরকে যারা দিছিল উপার্জনের দায়িত্ব নেই সে ঘরের রানী হিসেবে থাকবে ঘরের রানী তার স্বামী তাকে আদর যত্ন করবে তার সমস্ত বাচ্চা কাচ্চারা আদর যত্ন করবে করবে না প্রত্যেকটা ছেলে মাকে হাতিয়া দেয় মার জন্য কিছু নিয়ে আসে মেয়েদের বিবাহ হয়ে গেছে তারা সেখান থেকে আসে বা কেউ আসে মার জন্য কিছু হাতিয়ে পাঠায় বাপে পাঠায় মায়ে পাঠায় স্বামী দিচ্ছে ছেলে দিচ্ছে মেয়ে দিচ্ছে বাপে দিচ্ছে মায়ে দিচ্ছে তো একটা মেয়ে রানীর হালাতে আছে ইজ্জতের সাথে আছে তার সতীর্থ হিফাজতের সাথে আছে সেখান থেকে আপনি নারী স্বাধীনতার নাম দিয়ে নারী মুক্তির নাম দিয়ে তাদেরকে চাকরিতে নিয়ে আসলেন হ্যাঁ তাহলে তার শরীর বাচ্চা বাচ্চা তৈরির জন্য কি হইতেছে ক্ষয় হইতেছে বা চাকরি তো ক্ষয় হইতেছে কারণ কয় জায়গায় ক্ষয় হইলো দুই জায়গায় ক্ষয় হইলো সেটা কি তার উপকার করলেন না ক্ষতি করলেন আপনারটাও তার কান্দে দিলেন পয়সা রোজগারের জন্য আপনার শরীর ক্ষয় হবে ওই দায়িত্বটা আপনি তাকে দিয়ে দিলেন চাকরিও সে করবে বাচ্চার গঠনও দেখাশোনাও সে করবে তাহলে এখন বলেন আপনার আমার কাজটা কি থাকলো আমরা কি করব আমাদের কাজ এখন বাচ্চা পাহারা দেওয়া কাফারদের দেশে আছে আমার এক ছাত্র ফিজি আয়ারল্যান্ডে আছে এটা কাফারদের দেশ তো বললো ওখানে এই নিয়ম ওই কাফারদের দেশে এই নিয়ম হ্যাঁ পুরুষরা বাচ্চাগুলো নিয়ে থাকে আর মেয়েরা অফিস করতেছে সরকারি অফিস বেসরকারি অফিস অফিস করে আসার সময় বাজার করে আনতেছে বাজার করে এনে পাত্তা করে দিচ্ছে এটা স্বামীকে দিচ্ছে অফিস করাও তার দায়িত্ব বাজার করাও তার দায়িত্ব পাক করাও তার দায়িত্ব স্বামীর কোনো কাজ নেই শুধু বাচ্চাগুলো পাহারা দেওয়া বা কোনো সময় স্ত্রী বাজারে গেল ব্যাগটা একটু বহন করলো স্ত্রী যে বাজার করতেছে ব্যাগ বহন করতে এটা কর্মচারী লাগবে না আমাদের এই ছাড়া তার কাজ থাকলো না কিছু তো এটা কত বড় জুলুম কত বড় জুলুম যাতে একটা দায়িত্ব আল্লাহ দিচ্ছিল আর একটা আপনার উপরে আপনি দুটা তাকে দিচ্ছেন আবার নাম দিচ্ছেন আমরা নারীদেরকে স্বাধীন করে দিছি গোলামি থেকে মুক্তি দিছি কি স্বাধীন হলো না দায়িত্ব আরো বেড়ে গেল বেড়ে গেল দায়িত্ব বেড়ে গেল আর আসল বাস্তব হলেই যারা মহিলাদের স্বাধীনতার দাবি করে তাদের মূল উদ্দেশ্য হল রাস্তাঘাট সব জায়গায় মেয়েরা থাকবে এরা ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করবে এইটা হলো মূল উদ্দেশ্য যেটা এনজিও অফিসাররা করতেছে আমাদের মেয়েদেরকে ইচ্ছামতো ব্যবহার করতেছে বিভিন্ন অফিসে খ্রিস্টানদের চার্জের ভিতরে যে ফাদার আছে আমাদের মেয়েরা তাদের ওই ফাদারের আদর করতে হয় চুম্বন করতে হয় তা না হলে প্রমোশন হয় না আপনাদের তো দুনিয়ার খবর আছে কদ্দূর আল্লাহ ভালো জানে একটা মেয়ের জীবনের সবচেয়ে দামি সম্পদ তার সতীত্ব সবচেয়ে দামি সম্পদ যখন আপনি তাকে বাইরে নিয়ে আসবেন এই সতীত্ব কোথায় কিভাবে হেফাজত করবে সে তো হেফাজতের কোনো সুরত নেই কোন সুরত নেই এই জন্য মেয়েদেরকে দিনই তালিম যদি না দেয় খালি ইংরেজি পড়াই এর কাছে সতীত্বের কি মূল্য আছে সে তো ইংরেজদের স্লোগান দিবে দেহ আমার সিদ্ধান্ত আমার হ্যাঁ যাকে ইচ্ছা তাকে দিব কি এগুলো শিখায় ওরা এগুলো মুখস্থ করায় এও এগুলো স্লোগান দিচ্ছে কিন্তু এতে কি তর্জমা এর দ্বারা তাকে কি বানানো হইতেছে এখানে কি বানানো হইতেছে তো শব্দ তো মুখে আর দেখেছে না শালীনতার খেলাফ দেহ আমার সিদ্ধান্ত আমার কয়ে ওই মেয়েটাকে কি বানানো হইতেছে ওই এলাকার নাম বলতে তো আবার রুজু করতে হবে তো এইগুলো কোনো অনুভূতি নেই এগুলো সব ধোকাবাজির কথা আসল তো মহিলাদেরকে এই এনজিও কর্মকর্তারা ভোগ করতে চায় বিবি আপনার ভোগ করবে এনজিওর অফিসার কিন্তু ওইটা কইলে যে তোমার বউ আমার কাছে দাও রাত কাটাবে তো পিঠের চামড়া থাকবে না কোন এনজিও দ্বিতীয় দিন আর বাংলাদেশ থাকতে পারবে না আসল কথা যে প্রকাশ পায় যারা নারী অধিকারের নামে কি চায় তো তার পরের দিন সব এনজিও বিদায় হয়ে যেতে হবে এই জন্য কথাটা পলিশ করে আর একভাবে ঘোরায় নিয়ে আসে যে আমরা নারী স্বাধীন নারী স্বাধীনতার পক্ষে আমরা নারীদের মুক্তির পক্ষে মুক্তি দিচ্ছ না আরো গোলাম বানাইতেছ আরো গোলাম বানাইতেছ আমি শোনাইছিলাম আপনাদেরকে যে আমি আরিসা থেকে আসতেছি আমার পাঁচটাটা এনজিওর গাড়ি গেল পাঁচ সাতটা অফিসার বসা আছে পুরুষ আর এই গাড়িটা ড্রাইভ করতেছে এনজিওর একটা মহিলা কর্মী ওনারা গপ মারতেছে আর সিগারেট খাইতেছে আর গাড়ি জ্বালাইতেছে কে এটা কি মহিলাকে খুব আরাম দেওয়া হলো না আরো মুসিবাতে ফেলা হলো এই যে একটা কথা বলা হইতেছে সমান অধিকার দিতে হবে সম্পূর্ণ গলত সম্পূর্ণ গলত তাদেরকে যা দেওয়া হয়েছে এটাই বেশি দেওয়া হয়েছে বিমা হিসেবে দেওয়া হয়েছে বিমা হিসেবে দেওয়া হয়েছে তাদের খরচের কোনো দায়িত্ব নেই বরং প্রত্যেকটা স্বামীকে আল্লাহ হুকুম দিচ্ছেন তোমার বিবেকে কিছু হাত খরচ দাও মাওলানা আশরাফ আলী থারবি ওনার কিতাবে পরিষ্কার লিখছেন প্রত্যেককে তার তৌফিক অনুযায়ী দুশো টাকা পাঁচশো টাকা যে যা পারে তা হাত খরচ দিতে হবে সেখানে একটা শর্ত থাকবে যে বৈধ খাতে ব্যয় করবা আর কিছু জিনিস করবে না কৈফত পাবে না কোথায় কোথায় খরচ করতো লিজ দাও এটা বলবে না সহি জায়গায় খরচ করবো এটা তুমি স্বাধীন পাবে তার বাপের জন্য কিছু হাদিয়া দিতে মনে চায় স্বামীর জন্য কিছু হাদিয়া দিতে মনে চায় ছেলের জন্য কিছু দিতে মনে চায় তো দিবে এটা একটা পয়সা দিয়ে রাখবে তাদের যদি ইনকামের অনুমতি থাকতো এটা বলছে কেন দিতে হাত খরচ দিতে কেন বলা হয়েছে শরিয়াতের পক্ষ থেকে শরিয়াত কখনো চায় নাই তারা ইনকাম করুক পয়সার মালিক হোক যে তাদের বুঝ কম বুঝ কম তারা পয়সার গরমে সামলাইতে পারবে না এরা নিজেরা পয়সার মালিক হয়ে গেলে আপনাকে আর স্বামী হিসেবে মূল্যায়ন করবে যদি পয়সার মালিক হয়ে যায় তা আপনাকে দুই পয়সাও দাম দেবে তো সংসারে টিকবে না সংসারে টিকবে না আল্লাহ আমাদের সুখ শান্তির জন্য এই বিধান নাজেল করছেন না তারা পয়সার মালিক হবে না তুমি কিছু দাও তাকে আর বাপের থেকে কিছু পাবে বিমা হিসাবে এই খালাস কাজে এই যে সমান অধিকারটা প্রশ্ন তসলিমা নাসিন করে দিয়ে গেছে এখন অনেকে দোহরাই দিতে তা গলত কথা এটা কুফুরি কথা বিশ্বাস করলে সুরায় নিসার এগারো নম্বর আয়াত অবিশ্বাস করা হয় এগারো নম্বর আয়াত অবিশ্বাস করা হয় আর কোরআনের যে কোনো আয়াত অবিশ্বাস করলে তার সাথে সংঘর্ষ করলে সাথে সাথেই মান নষ্ট হয়ে যাবে কাজেই এইরকম কুফুরি কথা সমাজে আরো আছে গত জুমায় বলছি আজকেও বললাম আল্লাহ তফিক দিলে আরো বলা হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক এবং ইমানকে কুফুর সেরেক থেকে সংরক্ষণ করার তফিক দান করুক আখির দাওয়ানা আনিল রবিল